সাহল রাজিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমাদের বাগানে নাবি সাল্লাহ আলাইসাল্লাম এর একটি ঘোড়া থাকত যাকে লুহাইফ বলা হতো আর কেউ কেউ বলেছেন লুখাইফ